জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে আসলাম গোত্রের এক ব্যক্তি নবী সাল্লাহ সাল্লাম এর নিকট এলো তখন তিনি মসজিদে ছিলেন সে বলল সে ব্যবিচার করেছে নবী সাল্লাহ সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন নবী সাল্লাহ সাল্লাম যেদিক মুখ ফিরিয়েছিলেন সেদিকে এসে সেই লোকটি নিজের সম্পর্কে বারবার ব্যবিচারের সাক্ষ্য দিল তিনি লোকটিকে ডেকে বললেন তুমি কি পাগল হয়েছ তুমি কি বিবাহিত সে বলল হা হ্যাঁ। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে ঈদগাহে নিয়ে রজম করার আদেশ দিলেন পাথরের আঘাত যখন তাকে অতিষ্ঠ করে তুলল তখন সে পালিয়ে গেল অবশেষে তাকে হাররা নামক স্থানে ধরা হলো এবং হত্যা করা হলো